আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রসুলহিল কারিমা মা বাদ প্রিয় দর্শক এ পর্বে আমরা কথা বলবো ওয়াকফ নিয়ে ইসলামের শুরু দিক থেকে যদি আমরা দেখি প্রথম যুগ থেকে ওয়াকফ নামক এক ধরনের অনুদানের চর্চা আমরা দেখে এসেছি ওয়াকফ হচ্ছে এক ধরনের অনুদান সাধারণ অনুদান বা সাদাকা যেটা আমরা বলি সেটার সাথে এটার পার্থক্য কিছু রয়েছে আমরা প্রথমে সাধারণ অনুদানের দিকে তাকাই যে অনুদান শুধুমাত্র কাউকে বা গরিব দুঃখীকে বা যে কোনো চ্যারিটেবল কাজ ভালো কাজ কল্যাণকর কাজ ক্ষেত্রে ব্যয় করার জন্য খোলা হয়ে থাকে সেটাকে শরীয়তে শুধুমাত্র সাদাকা বলা হয়ে থাকে এখন সে অনুদান যদি আমার উপর ওয়াজিব হয় অর্থাৎ আল্লাহ সুবাহ আমার উপর ফরজ করেছেন এমন হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় জাকাত অনেক সময় জাকাতকে সদাকাও বলা হয়ে থাকে অর্থাৎ সাদাকারই একটি প্রকার হচ্ছে জাকাত আর সেই সাদাকাটা যদি এমন হয় যে ক্ষেত্রে আমি যা সদাকা করেছি বা যা অনুদান হিসেবে দিয়েছি আমি চাচ্ছি সেটা ইটসেলফ অর্থাৎ সেটাকে সরাসরি কনজিউম করা হবে না ব্যবহার করা হবে না বরং সেখান থেকে যা আয় হবে সেই আয়টাকে আমরা সুনির্দিষ্ট বেনিফিশিয়ারি বা সুনির্দিষ্ট ব্যবহারকারী সেটা সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান সে আয় থেকে পাবেন অনুদান পাবেন সেটাকে বলা হয় ওয়াকফ ইসলামের শুরু যুগ থেকে আমরা দেখি আমরা এর আগে রসুল্লাহ ইসলামের হাদিসটা আলোচনা করে নিই যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের একটা হাদিস আছে যে ইদামাত আল ইসলাম ইনকাতা আনহু আমালহু ইল্লাম ইনসালাতিন যে মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটা ধরনের তিন ধরনের আমল ছাড়া এর মধ্যে এক ধরনের আমল হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন যে সাদাকায় জারিয়া এমন সাদাকা যেটা প্রবাহিত প্রবাহিত নদীর মতো অর্থাৎ সেটা চলবেই সেটা থেকে সব চলতে থাকবে তো এই ধরনের সাদাকা আমরা দেখি ওয়াকাফের ক্ষেত্রে হয়ে থাকে যখন ব্যক্তি কোনো একটা আমাদের দেশে সাধারণত আমরা ওয়াকাফের কি ধরনের উদাহরণ দেখি আমরা দেখি যে মসজিদকে ওয়াকফ করা হয়েছে মসজিদের ল্যান্ড বা জমিকে মাদ্রাসার জমিকে ওয়াকফ করা হয়েছে কিন্তু শুধু কিন্তু মসজিদ এবং মাদ্রাসায় ওয়াকাফ সীমাবদ্ধ ছিল না আমরা ইসলামের শুরু যুগ থেকে যদি দেখি যেমন আল আজহার ইউনিভার্সিটি ইসলামের সুপ্রাচীন যুগ থেকে প্রতিষ্ঠিত মিশরে একটি অত্যন্ত বিশ্বনন্দিত বিশ্ববিদ্যালয় এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ওয়াকাফের উপর আপনার ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা যদি আরও দেখি যে এক সময় কিন্তু ওয়াকাফ দিয়ে ঝর্ণা তৈরি করা হয়েছে ওয়াকাফ দিয়ে পানির নালা নলকূপ তৈরি করা হয়েছে মেহমানখানা তৈরি করা হয়েছে কারণ সে সময় কাফেলা মানুষ পদব্রজে অর্থাৎ হেঁটে হেঁটে কিংবা সওয়ারের উপর চড়ে পশুর উপর চড়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতেন তাদের গরম লাগতো তাদের হয়তো রাস্তা রাস্তায় থাকতে হতো কোথাও বিশ্রাম নিতে হতো তো সেই ধরনের মানুষদের জন্য মেহমানখানা কিন্তু ওয়াকফ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অন্যভাবে চিকিৎসার জন্য হাসপাতাল প্রয়োজন চিকিৎসালয় প্রয়োজন চিকিৎসালয় কিন্তু ওয়াকফ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার জন্য শিক্ষালয় প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ওয়াকফ দিয়ে আপনার হয়েছে অনুরূপভাবে অনেক সময় রাস্তাঘাট ঠিক করা প্রয়োজন সেগুলোও কিন্তু অনেক সময় ওয়াকফ দিয়ে হয়েছে মোট কথা সাধারণ মানুষের অনুদান দিয়ে বিভিন্ন রকম ওয়াকফ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে চিকিৎসালয় শিক্ষালয় থেকে শুরু করে অনেক পাবলিক ইনফ্রাস্ট্রাকচার পর্যন্ত বর্তমানে আমাদের সরকার সব ধরনের ব্যয় যখন নির্বাহ করতে যায় তখনই কিন্তু তাকে আমাদের সাধারণ মানুষ থেকে অতিরিক্ত ট্যাক্স নিতে হয় ভ্যাট নিতে হয় বিভিন্ন রকম বন্ড বাজারে ছাড়তে হয় অর্থাৎ সেটার কুফল আমরা সবাই বহন করছি কিন্তু আমাদের সমাজের শিক্ষা নিয়ে কিন্তু আমারও দায়বদ্ধতা আছে সাধারণ মানুষের দায়বদ্ধতা আছে আমাদের সমাজে চিকিৎসা নিয়ে আমার দায়বদ্ধতা আছে আমরা প্রত্যেকেই যদি এরকম যার যার জায়গা থেকে ওয়াকফ নিয়ে এগিয়ে আসি এখন কথা হচ্ছে আমরা কিভাবে কাজ করতে পারি ওয়াকফ আসলে কিভাবে হয় যেমন একটা ছোট্ট উদাহরণ দিই যে আমি আমার ধরুন একটা একটা জমি আছে আমি সেটাকে এভাবে ওয়াকফ করলাম যে এই জমিটা থেকে যে আয় হবে এটা ভাড়া দিয়ে হোক এটা থেকে ফসল হয়ে হোক বা যেভাবে হোক যে আয়টা হবে সেই আয়টা অমুক প্রতিষ্ঠান অথবা অমুক ব্যক্তি বা অমুক পরিবার সেটা আপনার ভোগ করবে এটা হচ্ছে একটা ওয়াকাফের উদাহরণ বর্তমানে এমন আরো নানা রকম উদ্ভাবনী ওয়াকফ মানুষ এখন করছে বিভিন্ন দেশে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশে যেমন উদাহরণস্বরূপ একটা একটা হোটেল ব্যবসা একটা রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টে সেখানে বিশটা টেবল আছে সে বিশটা টেবলের মধ্যে একটা টেবলকে ওয়াকফ করা হয়েছে অর্থাৎ এই একটা টেবল থেকে যে আয় আসবে সেই আয়টা একটা শিক্ষা প্রতিষ্ঠান পাবে একটা ইয়েতিমখানা পাবে একটা অরফানেজ পাবে একটা মাদ্রাসা পাবে অথবা একটা সুনির্দিষ্ট গ্রুপ অফ পিপল পাবে অনুরভাবে বিমান বিমানের মধ্যে অনেকগুলো সিট আছে ধরুন দুইশোটা সিট আছে একটা বিমানে সেখান থেকে তিনটা সিটের একটা রো আপনার ওয়াকফ করা হয়েছে যে এই তিনটা সিট থেকে যে আয় হবে সে আয়টা একটা প্রতিষ্ঠান পাবে অথবা বাস বাসের মধ্যে ধরুন চল্লিশটা সিট আছে এই চল্লিশটা সিটের মধ্যে দুইটা সিটকে ওয়াকফ করা হয়েছে যে এই দুইটা সিট থেকে যা আয় হবে সে আয়টা কিন্তু একটা প্রতিষ্ঠানকে দেয়া হবে অথবা ধরুন একটা ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানকে যদি আমরা সাধারণত বলে থাকি যে আপনি অনুদান দিন তখন অনেক সময় সেটা তাদের জন্য কষ্ট হয় তা আমরা তাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার ব্যবসার এক পার্সেন্ট প্রফিটের এক পার্সেন্ট দুই পার্সেন্ট আপনি ওয়াকফ করে দিন অর্থাৎ তার যা প্রফিট হবে সেটা যদি এক কোটি টাকা হয় সেখান থেকে এক পার্সেন্ট বা এক লক্ষ টাকা ওই প্রতিষ্ঠানে ওয়াকফ হিসেবে যাবে তার যদি দুই কোটি টাকা লাভ হয় সেখান থেকে আপনার দুই লক্ষ টাকা এক পার্সেন্ট যদি হয় ওই ব্যবসা ওই প্রতিষ্ঠানে ওয়াকফ করে দেওয়া হবে অর্থাৎ এভাবে নানাভাবে আমাদের প্রতিটা ব্যবসায় আমাদের কাজে একজন চাকরিজীবী তিনি যেটা করতে পারেন আয়ের একটা অংশকে তিনি সাদাকা করতে পারেন ওয়াকফ করতে পারেন যে প্রতি মাসে তার যে আয় হচ্ছে সেখান থেকে পাঁচ শতাংশ তিনি অটোমেটিকলি চ্যারিটি বা বিভিন্ন আপনার কল্যাণকর কাজে তিনি ব্যয় করবেন এভাবে নানা উদ্ভাবনী খাতে বর্তমানে ওয়াকফের কথা উচ্চারিত হচ্ছে দেশে দেশে মুসলিম দেশগুলোতে বিশেষ করে প্রিয় দর্শক একসময় কিন্তু আমাদের এই অঞ্চলে প্রচুর ওয়াকফের জমি ছিল আমরা হিন্দুস্তানে আমাদের হিন্দুস্তান যখন ছিল বা আরো আগে প্রচুর ওয়াকফের জমি ছিল আমাদের অঞ্চলগুলোতে কিন্তু উপনিবেশবাদ যখন এসেছে তখন কিন্তু আমাদের এই ওয়াকফ জমিগুলো সরকার অধিগ্রহণ করে নিয়ে জোরপূর্বক নিয়ে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে এই অঞ্চলে এখন ওয়াকফ খুবই কম যেগুলো আছে সেগুলো কিছু মাদ্রাসা মসজিদে কাজে ব্যবহৃত হচ্ছে এছাড়া বাকিগুলো অনেকগুলোই আছে সেগুলো অব্যবস্থাপনা আপনার পর্যবেসিত হচ্ছে নানা কারণে ওয়াকফ আমাদের পুরো মুসলিম বিশ্বের নিদর্শন ছিল এবং ওয়াকফকে যদি আমরা আবার রিভাইভ করতে পারি পুনরায় জীবিত করতে পারি পুনরুজ্জীবিত করতে পারি আমরা দেখব আমাদের সামাজিক অর্থনৈতিক নানা সমস্যার সমাধান ওয়াকফের মাধ্যমে চলে আসবে আসলে আমরা নিজেদেরকে সামাজিকভাবে আরও দায়বদ্ধ করার চেষ্টা করি সমাজের প্রতি আমাদের যে একটা বড় দায়িত্ব রয়েছে প্রিয় দর্শক আরেকটা উদাহরণ এখানে এইমাত্র আমার মনে হচ্ছে যে এটা উল্লেখ করা প্রয়োজন যে আমরা যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি দেখি অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখি এগুলো কিন্তু ওয়াকফো কারণ এগুলো ট্রাস্ট এবং অনেক প্রফেসরই তাদের গবেষণায় এটা উল্লেখ করেছেন যে তাদের যে ট্রাস্ট ট্রাস্টি যে সিস্টেমটা এবং মুসলিমদের যে ওয়াকফ এটার সাথে যথেষ্ট মিল রয়েছে এবং অনেক গবেষক এটাও দাবি করেছেন যে সম্ভবত যখন স্পেনের অত্যন্ত চমৎকার সময় ছিল উৎকর্ষের দিনগুলো ছিল যখন বহির্বিশ্ব থেকে স্পেনে মুসলিমদের কাছে এসে মানুষ পড়তে আসতো সেই সময় সম্ভবত ওয়াকফের কনসেপ্টটা এখান থেকে মুসলিম বিশ্ব থেকে এক্সপোর্ট হয়েছে এবং সেগুলো গিয়ে তাদের এখানে ট্রাস্টি নামে বা বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্ট নামে গিয়েছে কারণ আমরা দেখি যে ওয়াকফের যে কনসেপ্ট ওয়াকফের যে চুক্তি সেটার সাথে এই ট্রাস্ট চুক্তির যথেষ্ট মিল রয়েছে অনুরূপভাবে আমরা যে মুদারাবা করে থাকি মুদারাবার সাথে কিন্তু তাদের ভেঞ্চার ক্যাপিটালের যথেষ্ট মিল রয়েছে এবং গবেষকরা বলছেন যে এই মুদারাবা একসময় পশ্চিমা দেশগুলোতে কমেন্ডা নামে ব্যবহৃত হয়েছে পরবর্তীতে সেটা এখন ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে বা আরো বিভিন্ন চুক্তিতে হচ্ছে মুসলিমদের আমি যেটা বলতে চাচ্ছি মুসলিমদের বা ইসলামের এরকম নানা চুক্তি আমরা কিন্তু দেখব যে উন্নত দেশগুলো ব্যবহার করছে এবং সেগুলো দিয়ে তারা যথেষ্ট উৎকর্ষতার শিখরে পৌঁছে গিয়েছে আমাদের মুসলিম বিশ্বদের সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার সময় এখনই রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন আল হেকমাত দল্লাতুল মমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহু আহাকুন্নাসিবিহা যে হেকমাত বা প্রোগ্রাম এটা যেন মুসলিমের হারানো একটা মূল্যবান ধাতু সে যেখানেই পাবে সেটা ব্যবহার করার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি সে নিজেই কাজেই আসুন আমরা মুসলিম হিসেবে আমাদের হারানো সেই ঐতিহ্যগুলোকে খুঁজে খুঁজে বের করে আমাদের সমাজে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি সমাজের চেহারা পাল্টে দেই উপকৃত হই নিজেরা উপকৃত করি অন্যদেরকে সমাজকে রাষ্ট্রকে বিশ্বকে সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু